বন্ধুরা শুনতে শুনতে শেষ হলো আমাদের এবারের আয়োজন নয়া ফাগলের ওইসে আমদানি গানের কথা লিখেছেন হাফেজ খাইরুল বাসার দিলওয়ার কণ্ঠ দিয়েছেন দুর্নিবারের প্রতিষ্ঠাতা পরিচালক সিলেটের প্রতিভাবান তরুণ শিল্পী হাফেজ মাওলানা তাহিরুজ্জামান ও প্রধান সঙ্গীত পরিচালক হাফেজ খাইরুল বাসার দিলওয়ার শব্দ মাধুর্যতায় green Bangla media production West World shopping city চতুর্থ তলা জিন্দাবাজার সিলেট দিক নির্দেশনায় বাংলাদেশ কবি সভা সিলেট জেলা শাখার সভাপতি এবং জালালাবাদ কবি ফোরাম কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক সংগঠক সিদ্দিক আহমদ এবং আপনাদের পরিচিত online news media our Islam twenty four dot com এর পরিচালক কবি ও সংগঠক সাইফুল ইসলাম রিয়াদ পরিবেশনায় দুর্নিবার ইসলামী সাংস্কৃতিক কাফেলা ছিলেন আর ধারাবর্ণনায় ছিলাম আমি আলী হুসাইন ইমন আজ এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী অ্যালবামে দুর্নিবারের পরবর্তী অ্যালবাম হকির দাওয়াত ও সজ্জিত মুজাহিদ এর অনুশীলন চলছে শ্রোতা মহলে আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ